السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه ومن دعا بدعوته إلى يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول قل أطيعوا الله والرسول فإن فإن تولوا الله لا يحب الكافرين منفعت بھی ایک ہے اس قوم کے نقصان بھی ایک ایک ہی دین بھی اللہ بھی ایمان بھی ایک حرم پاک بھی ایک ہے نبی بھی قرآن بھی کچھ بڑی بات تھی ہوتے جو মুসলমান بھی একবার সম্মানিত সভাপতি সাহেব বন্ধুবর শেখ মনিরুদ্দিন ওলামায় গ্রামের মধ্যে বিশিষ্ট বক্তা আমার বন্ধু শেখ আব্দুল মান্নান সুলুলতি কণ্ঠের অধিকারী পিস টিভির আলোচক বন্ধুবর শেখ জাহাঙ্গীর আলম মাঝখানে আমার সফর সঙ্গে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র তৌহিদ আলোচনা করেছে রাজশাহী থেকে ছাত্রদের মধ্যে একটি শিল্পী গোষ্ঠী এসেছিল তারাও বোধহয় কিছু ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আগে দেননি আচ্ছা এবং মাঝে আরো যারা আলোচনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে এই খুলনায় প্লাটিনাম মাঠ নাকি এটা প্লাটিনাম শ্রমিক ময়দানে এই বিশাল দিনী জলসার ইন্তজামিয়া কমিটির সদস্যবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা যারা এখানে রয়েছেন এবং এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা সহযোগিতা করেছেন এবং স্থানীয়ভাবে এবং দূর থেকে যারা এসেছেন সমবয়স্ক বন্ধুবর্গ কনিষ্ঠ স্নেহাস্পদ বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান মা ও বোনেরা আমি শুনতে পেরেছি যে এখানে নাকি অনেক বাধা বিপত্তি অনেক আলোচনা পর্যালোচনার পরে অনেক ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়ে নাকি এই মাহফিল বাস্তবায়ন করতে হচ্ছে স্থানীয় নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন দেশের প্রশাসন পুলিশ বিভাগের লোকেরা যারা সহযোগিতা করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই বিশেষভাবে তাদের জন্য দোয়া করছি আল্লাহাক তাদেরকে যেন প্রত্যেকটি দিনে মাহফিল বাস্তবায়ন করার জন্য সহযোগিতার তৌফিক দান করেন আশ্চর্যজনকভাবে হল সত্য আমরা হাদিসরা কোনো দিন কোন মাহফিলে হামলা করেছি আয় ধরেন কমপক্ষে ফিফটি ফিফটি চরম নাই নাকি আপনার ইয়ে চাপাই নবাবগঞ্জে ফিফটি ফাইভ পার্সেন্ট আহলে আছে কোরআন থেকে বগুড়ায় ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট আহলে আছে ঢাকার দক্ষিণের মেয়র স্বয়ং সাইদ খোকন আলুল হাদিস তার বাবা মেয়র হানিফ সাহেব আহলে হাদিস মেয়র হানিফ সাহেবের শ্বশুর মাঝের সর্দার যাকে সরকার খুব ভালোভাবে সম্মান করতেন যার নামে ঢাকায় রোডও আছে মাঝের সর্দার আহলে হাদিস ঢাকার এমপি এক সাইডে গুলশানের এমপি রহমতুল্লাহ তিনি আহলে হাদিস এবং লিটন সাহেব রাজশাহীর মেয়র আহলুল হাদিস তার বাবা চার জাতি হলো তার এক নেতা কি কামরুজ্জামান সাহেব শেখ সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আহলুল হাদিস রাজশাহীর জামে মসজিদ এবং ঈদকে একটা তাদের দেওয়া আরো কত চান শেখ সাহেব নিজে এই যে তার বই নিয়ে এসেছে অসমাপ্ত আত্মজীবনী পরেশ বাবু তিনি সমর্থক ছিলেন এবং আহলে আন্দোলনের দ্বারা প্রভাবিত ছিলেন আমি সেটা পড়ে শোনাবো পীর সাহেবদের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কি ছিল সেটা আমি পড়ে শোনাবো অসমাপ্ত জীবনের থেকে শেখ সাহেব জিয়াউর রহমান সাহেব তার পিতৃকুল মাতৃকুল সবই আনেন যে দেখুন বগুড়ায় গাবতলি বাগ বাড়িতে জিয়া বাড়িতে এখন যে দেখে আসেন আহলে কবে কার মাহবিল আক্রমণ করেছে আহলে হাদিসরা প্রশাসনিক ভাইরাই বলেন কোয়ার মাহফিলের বিরুদ্ধে কবে আপনাদের কাছে অভিযোগ করেছে ওটা দূরের কথা এমনকি ব্রিটিশ কালেও ইংরেজদের শাসন আমলেও তাদের শাসন আমলেও কোন ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করে বন্ধ করা যায় নাই যার যার বক্তব্য শেষে দিবে তোমরা বাধার সৃষ্টি করছো কেন এমনকি ভারতে যখন ব্রিটিশ আমলে গরু জবাই করার বিরুদ্ধে ফতোয়া খুব জোরালো হয়ে গেল মুসলমানরা পর্যন্ত গরু জবা করা বন্ধ করে দিল ভারতের হিন্দুরা সেই ব্রিটিশ আমলে বলল যে গরু জবাই করা বন্ধ করে দেওয়া হোক ব্রিটিশ সরকার তখন বললেন যে একজন মুসলিমও যদি গরু জবাই করে তাহলেও আমরা গরু জবাইয়ের বিরুদ্ধে পার্লামেন্টে কোন আইন পাশ করতে পারবো না যেহেতু একজন মুসলমান গরু জবা করছে ভারতে কোন মুসলিম খুঁজে পাওয়া গেল না তাদের সাথে তাল যোগানের জন্যই হোক ভুলে দেওয়ার জন্যই হোক ইসলামী প্রেরণার অভাবেই হোক একজন মাত্র আলেম যিনি সৈয়দ নজির হোসেনের ছাত্র আব্দুল ওহাব দেহনবী যার ছাত্র আমার দাদা স্বয়ং দিল্লিতে তিনি প্রকাশ্যে গরু কুরবানি দিলেন দিল্লিতে মুসলমানরা তার বিরুদ্ধে খেপল রাস্তায় গরুটা ছেড়ে দিয়ে তাড়িয়ে দিল ছাত্ররা গরুটা আবার ধরে নিয়ে আসলো তিনি প্রকাশ্যে গরু জবাই করলেন গরুর গোস্ত যখন নিয়ে আসতেছেন ঘোড়া ছুটিয়ে দিল গাড়ি পড়ে এলো তারপরে গোস্ত গুলা তারা সরিয়ে চিনি ফেলে দিল কারা করেছিল ইংরেজরাও না হিন্দুরাও না মুসলমান দালাল চামচারা তারপরেও যখন গরু জবাই হয়ে গেল তখন গরু জবাই বন্ধ করার জন্য যত প্রকার আবেদন প্রত্যাখ্যান করে ব্রিটিশ সরকার বলল দিল্লিতে মৌলবী আব্দুল হক গরু কোরবানি দিয়েছে গরু কোরবানির পক্ষে একজন মৌলবী হলেও পেয়েছে না গরু কোরবানি আমরা বন্ধ করতে পারবো না ব্রিটিশ সরকার আর একজন কে যে উস্কানি দিয়ে দেবে এরা এই সেই নানান কিছু আর ইসলামী ফাংশন বন্ধ হবে আশ্চর্য ব্যাপার এদেশে তিন কোটি আলাদ স্ট্যান্ডিং বসবাস কত আপনারা এখানে মারামারি করবেন চাপাই নবাবগঞ্জে থাকলে আপনার কি হবে তিন কোটি কয় যুগ স্যার আচ্ছা যাই হোক কমাই ধরি আপনার সাতক্ষীরা যদি খেপে আপনাদের কি হবে বগুড়ায় যদি খেপে আপনাদের কি হবে ঢাকা দক্ষিণে যদি যান আপনার কি হবে এই সকল এই সকল কেন ইসলামকে আমাদেরকে এগুলা শিক্ষা দিয়েছে প্রতিটি হাদিসের কিতাবে কিতাবুল আদব রয়েছে ইমাম বুখারি স্বয়ং একটি কিতাব লিখেছেন তার নাম আল আদাব আল মুফরাত আলাদা কিতাব রচনা করেছেন বোখারি শরীফ খুলে দেখুন কেতাবুল আদাব রয়েছে মুসলিম শরীফে কেতাবুল আদাব রয়েছে তার নির্মিজিতে কেতাবুল আদাব রয়েছে বিভিন্ন কোথাও কোথাও কেতাবুল ইস্তেজান নামে রয়েছে প্রত্যেকটি হাদিসের কেতাবে মুসলমানের আদব আখলাক সভ্যতা ভদ্রতা চরিত্র আমল আখলাক কি হবে দৈনন্দিন চাল চলন কি হবে এ নিয়ে আলাদা অধ্যায় রয়েছে প্রথমটি সালাম দিয়ে শুরু করেছি না আসসালাম আলাইকুম জবাবটা ভালো করে দিন অর্থ কি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এটা শুধু এখানকার কালেমা নয় এটা আকাশের কালেমা কোরআন একাধিক জায়গায় এসেছে সালাম দেওয়ার কথা যেভাবে সালাম দিবে ওইভাবেই তার জবাব দিবে কিংবা একটু ভালো করে দিবে একজন শুধু আসসালাম আলাইকুম বলেছে আল্লাহ নবী বললেন দশ আরেকজন বললো ও রহমাতুল্লাহ আল্লাহ নবী বললেন বিশ আরেকজন বললো ও বারাকাধু আল্লাহ নবী বললেন তিরিশ নাকি হয়ে গেল এটা মুসলমানের সম্বোধনের কালেমা গুড মর্নিং শুভ সকাল বললেন বা শুভ সন্ধ্যা মুসলমানদের মতো ফ্যাশন এসে গেছে এখন আর সালাম কালাম দিতে চায় না শুভ সন্ধ্যা ফ্যাশন আর কি স্টাইল তুমি মুসলমানের সন্তান হিন্দুরা তাদের থেকে যা বলে বলে আমি তো হিন্দি খবর শুনতাম যখন সভি শ্রোতাউক নমস্তে নমস্কার দেবী শুরু করে হিন্দি ভাষায় আর তুমি মুসলমানের সন্তান তুমি টিভিতে পুরুষ উপস্থাপন করো তুমি শান্তির কালাম দেওয়া শুরু করতে পারো না তুমি শুভ সন্তান শুভ সকাল শুরু করে দিয়েছ সংস্কৃতির আমদানি হ্যালো দেওয়া শুরু করি হ্যালো হ্যালো কে হ্যালো মোবাইলকে আবিষ্কার ফোনকে আবিষ্কার করেছে হ্যাঁ ফোনকে আবিষ্কার করেছে বিদ্যুৎ ব্যাগের থেকে যে বিদ্যুৎ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিজ্ঞানের ছাত্র নাই নাকি এখানে রেডিও মার্কনি তারপর ফোন কে গ্রাহাম বেল গ্রাহাম বেল আবিষ্কার করে দিকে তার প্রিয়াকে দিল তার নাম হলো হ্যালো এই দিক থেকে ফোন আবিষ্কার করা বলে হ্যালো তার প্রিয়াকে সম্বোধন করে বলেছে সেই যে হ্যালো চলল এখন বাপও হ্যালো মাও হ্যালো বোনও হ্যালো দাদাও হ্যালো সবই প্রিয়া হয়ে গেছে প্রচলন তারা ঘটিয়ে দিয়েছে আজকে কি বার হ্যাঁ? শুক্র মানে কি শুক্র অর্থ কি নারী পুরুষের মিলনে যে বীর্য স্খলিত তাই শুক্র শুক্রবার মুসলমানের বার হয়ে যা আলী জুমাতে কি সেটা ইয়মল জুমা করতেই আছে শুক্র মানে কি কিন্তু মুসলমান তাদের সংস্কৃতি তাদের ভাষা তাদের সব ভুলে গেছে যাই হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শান্তির কালেমা শান্তির কালেমা আল্লাহ বলেছেন আফসুস সালাম ওয়াতে মোত্তাম তোমরা সালাম দাও খানায় খাও আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখো রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা তাহাজ্যতের সালাত আদায় করো শান্তির সাথে জান্নাতে চলে যাও আল্লাহ নবী বলেছেন সেবাবুল মুসলিম ফুসুক ওয়াকিতাল হু কুফুর মুসলমানকে গালি দেওয়া হলো ফাঁসে কি গুনার কাজ বাজে কাজ অভদ্র কাজ অসভ্য কাজ ওয়াকিতালহু কুফর আর মুসলমান যদি মুসলমানের গায়ে হাত তোলে সেটা কি কুফুরি সেটা হলো কুফুরি আর আল্লাহ নবী বলেছেন إذا جاءكم ممن ترضون دينه وخلقه فزوجوا তোমাদের কাছে যদি কোনো পাত্র এমন আছে যার দিন ভালো চরিত্র ভালো তাদের কাছে তোমাদের কন্যাকে কি করো বিয়ে দাও আমার ভাইয়েরা প্রচার করছেন যে আহলে সালাম দেওয়া যাবে না তাদেরকে গালি দিতে হবে তাদের সাথে বিয়া সাদী চলবে না হাদিসের কোন জায়গায় আমল করলেন ভাইয়েরা হাদিসের কোন জায়গায় আমল করলেন আর তারপরে কুফুরি ফতোয়ার চোটে তো বাঁচেনি না সহি বুখারি মুসলিমের হাদিস একজন যদি আরেকজনকে কাফের বলে তাহলে দুইজনের একজনকে অবশ্যই কাফের হতে হবে যে বলে সে কাফের হবে তাহলে যাকে বলে সে কাফের এই কুফুরির ফতোয়া কোথায় পেলেন এই যে ইমাম আবু হানিবা রাহেমাহুল্লার কিতাব আমার কাছে এই কিতাবের নাম কি আল ফেকুল আকবর আর সরাকে লিখছেন মোল্লা আলী কারি হানাফি কিতাবটা ব্যাগে তুলতে ভুলে গেছি ইমাম আবু জাফর তাহাবি হানাফি তার আকিদা তাহাবিয়া তার সরা লিখছেন ইবনু আবিল ইজাল হানাফি যে আকিদার কিতাব সৌদি আরবের বিশ্ববিদ্যালয় সমূহতে পাঠ্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আসল التوحيد وما يصح الاعتقاد عليه وما يجب ان يقول آمنت بالله وملائكته وكتبه ورسله তারপরে আটান্ন পৃষ্ঠায় লিখতেছেন আমি বই পুস্তক এই জন্যই দেখাচ্ছি যে আপনারা কোন মাঝাব ফলো করেন আমি জানি না আমি নিজে আকিদার দেখতে হানাফি আমি মুসলিউদ্দিন হানাফি মজহাবের আকিদা যাই অবহানিবা বলেছেন যে ব্যাখ্যা মোল্লা আলী কারি দাঁড় করেছেন যে কিতাব ইমাম আবু জাফর তাহাবি হানাফি লিখেছেন এবং এবনু সদরুদ্দিন এবনু আবিলেজাল হানাফি আকিদার যে ব্যাখ্যা লিখেছেন সেই ব্যাখ্যা বিশ্লেষণে আমি মুসলিউদ্দিন হানাফি আসুন কে তার বিরুদ্ধে কথা বলার শক্তি রাখেন কথাটা একটু অন্যভাবে বললাম আর কি দৃষ্টি আকর্ষণের জন্য ইমা আবু বলছেন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন যারা বিরোধিতা করেন তারা ভালো করে দেখে নিন যদি আপনারা সত্যিকার পক্ষে হানাফি হয়ে থাকেন আর যদি হানাফি মজাবের নাম নিয়ে খামাকা গন্ডগোল করেন আপনারা হানাফিও না কিছু না হাওয়াপন্থী ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন আল্লাহর হাত আছে আল্লাহর মুখ আছে ওয়ানাফসুন তার আত্মা আছে কামা জাকারাহুল্লাহ তাআলা ফিল কোরআন যেমন আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন ফামা জাকারাহুল্লাহ তাআলা ফিল কোরআন আল্লাহ পাক যা কিছু উল্লেখ করেছেন কোরআনে কারিমে মেন যিকরিল ওয়াজহে মুখ প্রসঙ্গে হাত প্রসঙ্গে নাফস প্রসঙ্গে ফাহু আলাহু সিফাত এ সবই আল্লাহর গুণ বিলা কাইফ কিন্তু কেমন তা বলা যাবে না ওয়ালা ইউকাল বলা যাবে না আল্লাহর হাত হলো আল্লাহর নেমত কিংবা আল্লাহর ক্ষুদ্র হাতকে ক্ষুদ্র বা নেমত বললে আল্লাহর সেফতকে বাতিল করে দেওয়া হবে ওহুয়া কাউল আহলেল কাদর এটা হলো কাদরিয়াদের মত ওলে এতজাল মত আল্লাহর হাত তার গুণ বিলা কেমন তা বলা যাবে না কার কথা ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ তার নিজের লেখা তাহলে শেখ আব্দুর রৌফের বাড়িতে আপনারা আক্রমণ করলেন কার ফতোয়ায় কার ফতোয়ায় আক্রমণ করলেন না আপনারা কথা বলবেন না শুনেন আমি দৃষ্টি আকর্ষণ করছি গায়ের জন্য গোয়ার হওয়া যায় গায়ের জন্য গুরু হওয়া যায় না গায়ের জোরে গোয়ার তুমি করা যায় লাঠালি করা যায় গায়ের জোরে উস্তাদ হওয়া যায় না একটা কিতাব পড়লেন না হেদায়াও পড়েন নাই তার সরাফতুল কাদির কামাল এবনে হুমামের কিতাব আপনি পড়েননি দুরুল মুখতার পড়েননি রাব্দুল মুখতার পড়েননি ইমাম আবু হানিফার আল আকবর পড়েননি তার সরামুল্লাহ কারি আলী কারের লেখা পড়েননি ইমাম আবু জাফর তাহাবির আকিরা তাহাবিয়া পড়েননি সদরুদ্দিন ইবনে আব্দুল আজাল হানাফির আকিরার সরাজেরা সৌদি আরবের সকল ইউনিভার্সিটিতে পাঠ্য সেটাও আপনারা পড়েননি এমনকি কানজুল উসুল যেটা ইমাম বাস্তবীর তার প্রথম খণ্ড আকিদার উপরে সেটাও আপনারা পড়েননি কিতাবের নামটাও ঠিক মতো বলতে পারেন না বলেন বুঝ গুস্তুবি গুস্তুবি আর গুস্তুবি কি মৌলানা আবুল কালাম আজাদ ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন সেই যুগের কথা উনি বলতেছেন যে ভারতের আলেমেরা মিলা আমার কাছে দরখাস্ত দিল যে ইমাম বুজদুবি ও যে কিতাব হে কাশফুলা আসরার ইমাম বুজদুবির যে ইমাম বুজদুবির যে কাশফুলা আসরার সেটা পাঠ্য করা হোক আলেমরা এসে যেহেতু উনি শিক্ষামন্ত্রী তখন ভারতের আলেমরা এইভাবে লিখে দিলেন যে ইমাম বজতবীর কাশফুল আশ্রার পাঠ্য করা হোক আলেমরা সামনে বসার পরে আমি বললাম হায় আফসোস রয়ে জমিন পর इमाम बुजदबी का कशफुल असरार नामी कोई किताब नहीं है আফসোস আপনারা ভারতের এত বড় বড় মৌলবীরা মিলা সিলেবাস কমিটি বানিয়ে এমন একটা কিতাব পাঠ্য করতে বলছেন ইমাম বাজদবির কাশফুল আসরার নামে এই পৃথিবীতে কোনো কিতাব নেই সব আলেমরা মিলে আপনার দাবি করলেন হ্যাঁ আব্দুল আজিজ বুখারি ইমাম বাজদাবির কাঞ্জুল রসুলের সরা তার নাম কাশুল আসরার সেটা লিখছেন আব্দুল আব্দুল বোখারি কিতাবের লেখককে আর সরার লেখককে এটার পার্থক্য আপনারা বোঝেন না আর আপনার আলেমদের পক্ষ থেকে সিলেবাস কমিটি বানায় নিয়ে আসছেন বিদ্যার দুর্দশা তো এই এই জন্য বলছি গায়ের জোরে গোয়ারতমি করা যায় লাঠিয়ালি করা যায় কাফের ফতোয়া দেওয়া যায় হাসেক ফতোয়া দেওয়া যায় বিয়া চলে না সালাম চলে না আরে না না করতে করে জীবন শেষ করলেন লেখাপড়া করবেন কবে লেখাপড়া কবে করবেন ইসলামকে মারামারির ধর্ম নাকি না ইসলামকে গুতাগুতির দিন নাকি ইসলামকে কাফের ফতোয়া দেওয়ার দিন নাকি ইসলাম তো অশান্তি সৃষ্টির দিন নাকি অসম্ভব এক পরিস্থিতির সৃষ্টির দিকে নিয়ে যাচ্ছেন এই শান্তির দেশটাকে আমরা বলি আসসালাম আলাইকুম তারপরে মা অবহনী বাজে লিখেছেন অমকের পিছনে সালাত আদায় হয় না আপনারা এই কিতাবটা একটু কোন ছোট্ট কিতাব ইমাম আলেম হানিফার কথাগুলো একত্রে জড়ো করলে ছয় পৃষ্ঠার উপরে হয় না মোল্লা আলী খারি সরা লিখেছেন এটা হানাফি মজাবের সুনির্ধারিত ফতোয়া নেককার হোক বা গুণাগার হোক তার পিছনে সে যদি আহলুল কিবলা হয় তার পিছনে সালাত আদায় করা যায় কোন ফতোয়া যদি দিতে পারেন এর বিরুদ্ধে দেন কোন কেতাব থেকে দিবেন আপনারা বানিয়েছেন ফতোয়া এগুলা অথেন্টিক কোন কিতাবপত্র এগুলা নেই মৌলিক কোন গ্রন্থালিতে এগুলা নেই অমকের কাছে এটা কোথায় পেলেন যে অমকের পিছনে সালাত হবে না আহলে হাদিসের পিছনে সালাত আদায় করা না যায় আহলে হাদিসে এমন কি সেরেক করেছে এমন কি বেদাত করেছে এমন কি হাদিসের বিরুদ্ধে কাজ করেছে এমন কি আহলে হাদিসের এমন কোন মাসালা আছে যেটা চার ইমামের কোন এক ইমামের সাথে না মিলেছে আপনারা শেখ ফাজানির নামে কিছু কথাবার্তা তাকে বসে রেখে বলে বলেছেন বঙ্গম শেখ ফাজানি ফাতহি ফাজানি তিনি এসেছিলেন ঢাকায় নয় ফেব্রুয়ারি যায় যায় দিন রেকর্ড এখানে নাকি শেখ ফাজানিকে সামনে নিয়ে আপনারা অনেক কথাই বলেছেন এমন যে পরিচয় তার দিয়েছেন সেটা হল doctor Sheikh Fathi bin Mohammad Bashir al Fazani তিনি হলেন মক্কা শরীফের সম্মানিত ইমাম ও খতিব আর বিজ্ঞাপনে কি দিয়েছেন যে সেখানকার ইমামদের তিনি পরিচালক খুব ভালো কথা আমি খুশির খবর সৌদি আরবের মক্কা শরীফের ইমামদের যিনি পরিচালক তিনি রফল এদেন করেন কি করেন না যিনি আমিন বলেন না যিনি রফল এদেন করেন না যিনি ইমামের পিছনে ফাতে পড়েন না তিনি সৌদি আরবের মক্কার ইমাম শব্দের ডাইরেক্টর বানাবে তারা একটু বোধ শুদ্ধ পালতে হবে মক্কা শরীফের ইমামদের যে ডাইরেক্টর তাহলে তার নির্দেশে ইমাম সাহেব আমিন বলে নাকি তিনি নির্দেশ না দিলে কেউ বলতে পারবে রফরেন্দ্র পড়তে পারবে ইমামের হোসেন সুরা ভাতা পড়তে পারবে কাবার ঘরের ইমাম সাহেবেরা কাবার ইমাম সাহেব মাক্কার মসজিদের ইমামরা আমিন জোরে বলে কিনা করে কিনা ইমাম কিনা তাহলে সেটা ডাইরেক্টর সাহেব নির্দেশ করে তা আপনাদের জনি যাকে আপনারা পেশ করছেন তার নির্দেশে আমিন বলা হয় তাহলে আমাদের সাথে আপনাদের শত্রুতা কেন যা করে আমরাও তাই করি তাদের ডাইরেক্টর সাহেব যদি আপনাদের এত প্রিয় হয় তা আমরা আপনাদের শত্রু হলাম কিভাবে বুঝাইতে পারছি আমি নাম্বার ওয়ান নাম্বার টু গত সপ্তাহের আগের সপ্তাহে বসেন বসেন বসেন মুসলমান মুসলমান আসলে ভাই ভাই আলহামদুলিল্লাহ তিনি যদি ডাইরেক্টর হয়ে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো কথা আছে ইন্টারনেটে বহুভাবে সার্চ দিয়েছি আমরা এই সে ফাকি ফাজানি নামে কোন ইমাম সাহেব মক্কার আশপাশে খুঁজে পাওয়া যায় না নাম্বার থ্রি গত সপ্তাহের আগের সপ্তাহে আপনার ইয়ে কি করে কয় নবোদয় হাউজিং এ ঢাকার পরিবাদের পশ্চিমে একটা নতুন মসজিদ হয়েছে কয়েকতলা মাদ্রাসা মসজিদ ইতিমখানা সব হবে মক্কার যে তানাইন মসজিদটা যেটাকে ওমরা মসজিদ বলা হয় আয়সা মসজিদ বলা হয় যারা হজে গেছেন তারা সবাই জানে তাই না সেখানে যারা কয়েকটা বাড়তি ওমরা করেন যেটা শরীয়তে জায়েজ না ঘটনা ছিল আয়সা রবি হজে গেলেন আপের সময় আগেই তার ঋতু এসে গেল তিনি কান্না শুরু করে দিলেন কান্না দেখে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আহ না ফেসতে কি তোমার কি অসুস্থ হয়ে গেছে এই জন্য কান্নাকাটি করছো কই সবাই কাবার ঘর জিয়ারত করলে এসে আমি পারলাম না তো কান্নাকাটি করবো না তো কি করব। আল্লাহ নবী বললেন হা দা আলা বানাতে আদম এই ঋতু হওয়াটা হায়েজ হওয়াটা আল্লাহ পাক আদমের কন্যা সন্তান জন্য নির্ধারণ করে দিয়েছেন এজন্য কান্নাকাটি করে না যা করে তার সবই তুমি করো কিন্তু কাবার তো করতে পারবে না যখন হজ শেষ হয়ে গেল ওনার আশা পুরা করার জন্য নবী সাল্লাম আমি চলে গেলাম তোমার ভাই আব্দুর রহমান সহদর ভাই তাকে রেখে গেলাম তার সাথে হারামের বাইরে তানিম থেকে এসে তারপর একটা উমরা তুমি করে নাও এখন পুরুষের হায়েজ হয় তাহলে আপনারা কেন হজে চাইয়া বারবার ওই আয়সার মসজিদ থেকে বারবার ওমরা করেন আপনাদের কারণটা কি কারণ তো ছিল ওইটা একাধিক আজম দেন আয়সা উসমান রাজি আল্লাহ মাইক ছিল না অনেক দূরের থেকে মানুষকে স্বাগত জানার একটা আজান দিতে যাওয়ার এখন সে কারণ নাই মাইক আছে তারপর দ্বিতীয় দুই আজান চলতেই আছে ঘরের মধ্যে দুই আজান ওরা তো বহু দূরে টিলার উপরে যাওয়ায় চলছে ঠেকাবে কে যাই হোক আমি বলছি সেই মসজিদের ইমাম সাহেব আসলেন তার নাম আতেফ ডক্টর শেখ আতেফ তিনি মক্কার যতগুলো মসজিদ আছে সব মসজিদে তিনি শরিয়া বিভাগের ডাইরেক্টর এবং মক্কার দাওয়া বিভাগের ডাইরেক্টর তিনি ডক্টর আতের তার সাথে একত্রে খাইলাম কথাবার্তা হলো তাকেও জিজ্ঞেস করলাম যে ফাথি ফাজানি ডক্টর এমন কেউ চিনেন নাকি মক্কার কোন মসজিদের ইমাম কয় না চিনে কেন আচ্ছা এই খবর আমরা অনুবাদ করেছি সৌদি দূতাবাসের চাকরি চাকর হিসাবে একজন অনুবাদ হিসাবে সেখানে চাকরি করি অ্যাম্বাসেডার পর্যন্ত আমরা খোঁজ নিয়ে চেষ্টা করেছি যে এইরকম কেউ আসে নাকি মিথ্যা কথা শেষ আছে আপনারা কেন আলহামদুলিল্লাহ সত্য হলেও কোনো আফসোস নেই আমাদের তবে তিনি একজন ডক্টর মানুষ তিনি ভালো কথা বলেছেন তিনি শেষে বলছেন টুঙ্গি ওই মাদ্রাসা গহরডাঙ্গা সদর সবের মাদ্রাসা আমরা তাকে সম্মান করি শ্রদ্ধা করি বড় আলেম ছিলেন দিনদার পরেজগার লোক ছিলেন বলে জানি মজহাবি দিমত তো আছেই থাকবে ওটা অন্য বিষয় কিন্তু একজন বড় আলেম যে ছিলেন পরিচিত মানুষ ছিলেন শেখ সাহেব তার এই বইয়ের মধ্যে লিখেছেন তিনিও কয়েকবার তার সাথে দেখা করেছেন আলেমদের সম্মান করেছেন আচ্ছা যাই হোক মত বিনিময় অনুষ্ঠানে তিনি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পথ চলার প্রতি গুরুত্ব আরোপ করেন যায় যায় দিন তেরো দুই দুই পত্রিকায় দেখেন আপনাদের ফথি ফাজানি নিজেই বলেছেন যে আপনারা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পথ চলার প্রতি গুরুত্ব দিন কার কথা তিনি আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে চলার মতে ভুলার জন্য কইলেন আর তাকে সামনে আপনারা কি করলেন মারামারি করার জন্য তিনি পরামর্শ দিয়ে গেছেন তার ভাষণে আছে যাই হোক আমি মনে করি এটা ভালো দিক উনি যদি আজকে এখানে থাকতেন আমরাও দাওয়াত করতাম আলহামদুলিল্লাহ একজন সম্মানিত ডক্টর শেখ যে মুহামের হোক না কেন তাকে আমি কেন সম্মান করতে পারবো না তাকে আমি কেন শ্রদ্ধা করতে পারবো না তার বক্তব্য সে দিবে আমরা শুনব তার সাথে কোনো আলোচনা থাকলে আমরা করব সমস্যাটা কোন জায়গায় আমরা কি আমার বাপ দাদার কথা বলতে এসেছি এখানে আমার সমস্যাটা কি নজরান থেকে আসলো খ্রিস্টানরা নবী সাল্লাল্লাহু সাথে আলোচনার জন্য নবী ইসলামের দলনেতা ছিল আব্দুল মাসিহ মানে মাসির বান্দা আরো গ্রুপের সাথে আল্লাহ নবী টক করলেন কথাবার্তা বললেন বললেন যে তোমরা কি চাও তোমরা কি করো তারা জবাব দিলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন তুমি কি করো আপনি কি করেন যে আমি এক আল্লাহর এবাদতের কথা বলি এক সালাতের কথা বলি শুদ্ধ আকিধার কথা বলি আমরাও তো তাই মানি যে না তোমরা ঠিক মতো মানো না কেন তোমরা কুরুষ ত্রিশুল যেটা সুল যেটা সেটা তোমরা পূজা করো তোমরা সুর হালাল করে নিয়েছ ঈসা আলাহিসাল আল্লাহর পুত্র বলে মনে করো তাহলে তো হয় না যে তাহলে কি তারা বলছে হে মোহাম্মদ আপনি কি চান আমরা আপনার ইবাদত করি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বললেন নো নো নো এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ যাকে আল্লাহ পাক বলেছেন কাউকে যদি আল্লাহ পাক নবুয় দেন এবং হুকুম দেন কোন নবীর জন্য এটা সময় নয় যে আল্লাহকে বাদ দিয়ে বলবে যে তোমরা আমার ইবাদত করো আমি যত বড় হুজুর হই যত বড় মৌলবী হই যত বড় মুক্তি হই কণ্ঠস্বর আমার যতই সুন্দর হোক না কেন বক্তব্য যতই ওজস্বিনী হোক না কেন পাগড়ি আমার যতই লম্বা হোক না কেন চেহারা যতই জল জল করে জ্বলুক না কেন যত লক্ষ লক্ষ মুরিদ আমার থাক না কেন আমি কি বলতে পারি যে তোমরা আমার সেবা করো না কোন নবী বলতে পারে না তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো কোন হুজুর বলতে পারে না যে আল্লাহ নবীর সুন্নতকে বাদ দিয়ে তার পথ বাদ দিয়ে তোমরা আমার ইত্তেবা করো নো নেভার কোথার থেকে এগুলা সম্মানিত ভাই বলে না কাজে আরো সুখবর আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চর্মনায়ের পীর সাহেব সৌদি আরব গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কথা আমরা কোনদিন হিংসার বাণী ছড়াই না তিনি অ্যারেস্ট হয়েছিলেন অ্যারেস্ট হওয়ার কারণ ছিল এইটা আমি দীর্ঘদিন সৌদি আরবে লেখাপড়া করেছি প্রত্যেক দেশেরই তার নিজস্ব আইন কানুন আছে আপনি যদি হজ উমরায় যান কিংবা উমরার ভিসা নিয়ে আপনি রিয়াদে যেতে পারবেন না পারমিশন নাই কিছু সংখ্যক অতি উৎসাহী ভক্ত তাকে মিসগাইড করে অন্য শহরে নিয়ে গেছে অন্য স্মরণীয় দল তো বক্তৃতা করেছেন সেখানে পারমিশন লাগে বক্তৃতা করতে এখানেও যেরকম লাগে বাহিরের একটা লোক এক জায়গার ভিসা আছে আরেক জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে তাকে কোনো ধরনের ইনফরমেশন না করে সেখানে বক্তৃতা করানো হয়েছে পুলিশ সন্দেহ করেছে এই লোক কোথার থেকে আসলো চেক করে দেখা গেল যে ভিসাটা মক্কার জন্য চলে এসেছে আরেক ডিস্ট্রিক্টে আইন সংগত হয়ে তাকে আটকানো হয়েছিল আপনারা পত্র থেকে ছড়িয়ে দিলেন আহালে হাদিসটা ষড়যন্ত্র করে তাকে অ্যারেস্ট করিয়েছে সৌদি আরবের মতো এত বড় একটা রাষ্ট্র সেখানে কোন আলেয়াদের যে তাকে অ্যারেস্ট করবে বললেই তারা বললেই তারা অ্যারেস্ট করবে নাকি কতগুলো মিস গাইড করেছেন অতি উৎসাহিত হয়ে আর বদনামটা মাঠে সরাই দিলেন অন্যরকম ভাবে দীর্ঘদিন আটকে কয়েক মাস আটকে রাখা তাকে ছেড়ে দিয়েছেন পরে সৌদি সরকার চিন্তা করেছেন লোকটা তো যাই হোক দেশে একটা পরিচিত মানুষ তাকে অপদস্থ হয়ে গেলেন নাকি রয়্যাল গেস্ট করে বাদশার বাদশার তার নিজস্ব মেহমান করে মানে তাকে ওমরা করিয়ে দিয়েছেন পরবর্তীতে যে উনি হয়তো অপদস্ত বোধ করে থাকেন তাকে আমার সম্মান করা কর্তব্য নিয়ে যেয়ে তাকে রাষ্ট্রীয় মেহমান করে তাকে বেশ কিছু রেখে তাকে ওমরা করে দিয়ে ফেরত দিয়েছেন এমনকি গত যে সম্মেলন হয়ে গেল চরমনে সৌদি আরবের মন্ত্রণালয়ের একজন দু একজন মেহমান তাদের মাহফিলেও গিয়েছে দেশ শুদ্ধ আমাদের লোকেরা প্রতিবাদ সৌদি আরবে খালি চিঠি যাচ্ছে তো যাচ্ছে আমরা জানি চর্মনাই বাতিল আমরা জানি চর্মনাই শেরেকের সাথে জড়িত আমরা জানি বেদাতের সাথে জড়িত সৌদি রহমান সেখানে গেল কেন আসতেছে তো আসতেইছে কিন্তু আমি মনে করি এটা ভালো দিক ভুল বুঝাবুঝি অবসান হয় মানুষ কাছাকাছি আছে কথাবার্তা বলা যায় যিনি এত শত্রুতা তাকে যখন দাওয়াত দিয়েছে সৌদি সরকার রয়্যাল গেস্ট করে তিনি গিয়েছেন মানে দাওয়াত কবুল করেছেন সেখানে তিনি সালাত আদায় করেছেন তাদের পিছনে সালাত আদায় না হয় তাহলে তিনি কার পিছনে সালাত আদায় করে আসলেন সম্মানিত ভাই বোনেরা সারা পৃথিবীর উদার হতে হবে মহৎ হতে হবে তবে আলোচনা দরজা খোলা রাখতে হবে সত্য কথা যা ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ যা লিখেছেন ইমাম আবু ইউসুফ যা লিখেছেন ইমাম মোহাম্মদ যা লিখেছেন ইমাম সুফার যা লিখেছেন এমনকি আরো কথা বলে আপনাদের কাছে কিছু ইমাম আবু ইউসুফ ইমাম মাহমুদ রাহেমাহুল্লাহ হানাবি মজাহের মাস আলাগুলোকে প্রাথমিকভাবে যিনি লিখেছেন তিনি হলেন ইমাম মোহাম্মদ রাহেমাহুল্লাহ মোহাম্মদ বিন হাসান আর সাহেবানি উটের বোঝা হয়ে গেছিল তার লেখা ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিব রাহেমাহুল্লাহর প্রধান ছাত্র যিনি তিনি ছিলেন রাষ্ট্রের চিফ জাস্টিস তারপরে ইমাম মোহাম্মদ চিফ জাস্টিস তারপরে ইমাম আবু হানিবার তৃতীয় ছাত্র ইমাম সুফার চিফ জাস্টিস কার ছাত্র তারা ইমাম আবু হানিফার ছাত্র আর এখনকার চিফ জাস্টিস কোন ইমামের ছাত্র আমি আর বলতে চাই না কেননা অন্য মামলায় পড়ে যাব আদায় কোলে গাদায় বসে তিনজনের চিফ জাস্টিস পুরা মুসলিম বিশ্বের রাষ্ট্র তখন ছোট নয় ইমাম আবু হানিফার কাছে লেখাপড়া করার পরে ইমাম আবু ইউস ইমাম মোহাম্মদ রাহেমহল্লা ইমাম মালিকের কাছে মদিনায় গিয়ে হাদিস পড়েছেন ইমাম আবু হানিফা বলেছেন নাকি আমার কাছে পড়েছে আমার মালিকের কাছে হাদিস পড়তে হবে নাকি মোয়াত্তা ইমাম মালিক আমি জিজ্ঞাসা করি কিছু এলমে আলোচনা করতে হবে যেহেতু ভাইয়েরা আমি আগেই বলেছি গায়ের জোরে গোয়ার হওয়া যায় গুরু হওয়া যায় না লাইঠালির নাম ইসলাম নয় কিতাব পড়তে হবে আপনাকে জানতে হবে বুঝতে হবে থাকলে কিছু ভিতরে আপনি কোরআন হাদিস নিয়ে আসুন দলিল প্রমাণ নিয়ে আসুন ইতিহাস নিয়ে আসুন দর্রে মাদ্রে এগুলো মস্তানের কাম গুন্ডার কাম এটা বাজে লোকের কাজ আলেম হবে মাথায় টুপি থাকবে পাগড়ি থাকবে সুন্নিতে লেবাস থাকবে আর বলো অরে মারো অরে ধরো প্রশাসন ঘুষাই দেবেন ওখানে বন্ধ করো আরে হোয়াট ইজ দিস ক্যারেক্টার দেখো ইসলামিক চরিত্র কোথায় পেলেন আপনারা আসুন এখানে আসুন এই চেয়ার ছেড়ে দেয় আপনাদের বসতে দেব আসুন ইমাম সাহেব আসেন চেয়ারে বসেন এখানে কোনো আপত্তি নেই আমাদের অরে হাম ওহাবি ওহাবি বলে গালি দিতে দিতে দিতে দিতে আপনাদের মুখে ফেনা উঠে গেছে আলহামদুলিল্লাহ ওহাবি দেশের ডক্টর ফাথি এসে আপনাদের অতিথি হয়ে গেছেন এবং চরমনায়ের বিশ্বাস ওহাবিদের রয়্যাল গেস্ট হিসেবে আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন অপবিত্রত হয়ে গেছেন নাকি এখন আর বাকি কি আছে আলহামদুলিল্লাহ আমি একটু কথার কথা বললাম ইশারা দিলাম মাত্র ভুলে যান আজকে সারা বিশ্বের মুসলমানরা এক হতে চলেছে বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ দেব খ্রিস্টান জগৎ এক ইহুদি জগৎ এক অমুসলিম জগৎ এক সেখানে সৌদি আরবের নেতৃত্বে চৌত্রিশটি সুন্নি ইসলামিক রাষ্ট্র মিলে মুসলিম মিলিটারি অ্যালায়েন্স করা হয়েছে সেখানে বাংলাদেশ শরিক হয়েছে যোগ দিয়েছে বলে আলহামদুলিল্লাহ আমরা চাই বাংলাদেশ এতটাই শক্তিশালী হোক পাকিস্তানে যদি পারমাণবিক বোমা থাকে ভারতের যদি থাকে আমেরিকার যদি থাকে আমার দেশে থাকবে না কেন আপনারা পারমাণবিক শক্তি অর্জন করুন জাতিসংঘের ভিটো দেওয়ার পাওয়ার অর্জন করুন দেশ ঐক্যবদ্ধ এগিয়ে যাওয়ার ভিতরে ভিতরে খুস্তানি আর খাইসলামি করার কোন দরকার আছে আল্লাহ ইকবাল বলেছেন দিনে কাফের ফেকের তকবির ও জেহাদ দিনে মোল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ কাফেরের জীবন হলো তাদের কাজ হলো চিন্তা করা গবেষণা করা শক্তি অর্জন করা প্রভাব বিস্তার করা আর দিনের মোল্লার কাম হলো খালি ঘুরে করে ফসাদ সৃষ্টি করা ঘুরবে ঘুরবার ফসাদ করে ফালতু কথা ছড়াবে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াবে এই মনির ভাই আগে খালি ভাস করতো এই দুইটা চলে গেছে খালি ভাস করে তাহলে আমি ভাই খালি বাহাস করেন না ওয়াজও করেন এটা এখন কিছু কিছু ওয়াশ করা ধরছে আর কি আলহামদুলিল্লাহ মানুষ উপকৃত হচ্ছে আমি বললাম খালি করেন না করেন ইসলামের সুন্দরভাবে একটু দাওয়াত করেন আমি বলছি যে মুসলিম বিশ্ব ঐক্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং চরম বাম যারা যারা ইসলামিক ঐক্য ইসলামিক শক্তিকে পছন্দ করে না বহু সেমিনার বহু টকশো করেছে কেন যাবে মুসলমানের সাথে মুসলমান মিশতে তারপরে বাংলাদেশ সরকার এতটুকু তাদের সাথে মিশেছে চৌত্রিশটি ইসলামিক সুন্নি রাষ্ট্রের যে মিলিটারি অ্যালায়েন্স হয়েছে সেখানে যোগ দিয়েছে এই জন্য ভালো কাজের জন্য আমরা অবশ্যই ধন্যবাদ দেব সরকারকে অবশ্যই যদি ইসলাম বিরোধী কিছু করেন তাহলে আমাদের সঙ্গত কারণে আখেরাতের দিকে আমাদের তার প্রতিবাদ করতে হবে ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ এটাকে স্বীকৃতি দেয় এখন কি করবেন ওহাবিদের সাথে সৌদি আরবের নেতৃত্বে লিড তো দিচ্ছে সৌদি আরব তা সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এবং সেজন্য ইনশাআল্লাহ আমরা অনেক সুযোগ সুবিধা পাবো আশা করি প্রায় ত্রিশ লক্ষ বাংলাদেশি শ্রমিক সেখানে কাজ করে যদি তাদেরকে খেপিয়ে দেন আর এই লোকগুলো যদি চলে আসতে কখনো বাধ্য হয় বাংলাদেশ অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এটা তো আমাদের বুঝতে হবে খালি এক দেশ দেশ তো ওয়াজ করলে হবে না আমাদের রাষ্ট্র নিয়ে দেশ নিয়ে জাতি নিয়ে উন্নত চিন্তা ভাবনা করতে হবে ওহাবি কি আপনারা বলছেন এরা ইহুদিদের দালাল এরা খ্রিস্টানদের দালাল এরা এই সেই ওহাবি আন্দোলন প্রসঙ্গে কিছু জানেন আসলে পড়েছেন দুই চারটা বই পুস্তক পরে দেখুন পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কেয়ামুদ্দিন আহমদের Wahhabi movement in India Chowdhury Golam Rasul মেহেদের মুজাহিদ আন্দোলনের ইতিবৃত্ত সাত খন্ড ইসলামী ফাউন্ডেশন যা তর্জমা হয়েছে সেটা পরে দেখুন রোদে কাউসার পরে দেখুন তারপর সাউরাতুল ইমান পরে দেখুন তারপরে তাজকরায় সাদেকা উর্দুতে লেখা পড়ে দেখুন তারপর জাফর তানের শরীফ কালা পানির ইতিহাস করে দেখে আন্দামান বন্দীদের ইতিহাস আপনারা পড়ে দেখুন আপনারা পড়ে দেখুন সিরাত সৈয়দ আহমদ আপনার আপনারা পড়ে দেখুন লাইভ হোক সৈয়দ আহমদ মহিনুদ্দিনের লেখা তারপরে সৈয়দ নদভির লেখা বই পুস্তকগুলো আপনারা পড়ে দেখুন আপনারা পড়ে দেখুন বিচারপতি একজন আছেন ছিলেন মৌদুদ তার লেখা ওহাবি আন্দোলন আপনারা পড়ে দেখুন আপনারা পড়ে দেখুন ডক্টর গালেবের আহলে আন্দোলন ইতিহাসের থিসিস পড়ে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ছিলেন ডক্টর ইরশাদুল বাড়ি এবং ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তার লেখা থিসিস পড়ে দেখুন ওহাবি ট্রায়াল সেটা পড়ে দেখুন প্রফেসর ডক্টর আব্দুল বাড়ি যিনি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান ছিলেন তার থিসিস পরে দেখুন contemporary Wahhabi movement in India পরে দেখুন আমিও সামান্য গবেষণা করেছি সৌদি আরব যখন এমফিল থিসিস করেছি তখন আরো কত কত বই চান এক পঞ্চাশটা বইয়ের নাম বলতে বলুন আমি বলতে পারি কিছুই পড়লেন না কিছুই জানলেন না আর বললেন না ইংরেজের দালাল ইংরেজদেরকে অতিষ্ঠ করে ফেলেছিল এই তথাকথিত এই আপনাদের মহানন্দিত এবং নিন্দিত হাবিরা না এদের স্বাধীনই হতো না দেখুন শেখ মুজিবুর রহমান সাহেব কি বলছে তার অসমাপ্ত জীবনীর আপনি বাস এবং তেইশ পৃষ্ঠা করে দেখুন সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল মাঝখানে আর বিস্তারিত বললাম না কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুরা হিন্দুদের সাহায্য করেছিল মুসলমানদের ব্যবসা বাণিজ্য সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই সুযোগ পেলে বিদ্রোহ করত ওহাবি আন্দোলন কি করে শুরু হয়েছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদ মুজাহিদরা কার বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে সেই ওহাবেরা কারা আরেকটু আগে করতেছি বাংলাদেশ থেকে সমস্ত ভারত বংশ বর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জিহাদের শরিক হয়েছিল তিতুমিরের জেহাদ হাজি শরীয়তুল্লাহ ফারাইজ আন্দোলন সম্বন্ধে আলোচনা করে আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম ওহাবি কারা আল শেখ সাহেব যার দ্বারা প্রভাবিত ওহাবি আন্দোলনে দেশে না হতো ইংরেজ বিতরণের যুদ্ধ যদি আহলেস না করত শেখ সাহেব হয়তো ইতিহাসে খুঁজে পেতেন না স্বাধীনতার প্রেরণা পেতেন না ওই যে বক্তব্য মুখ খোলা ভাষণ সেটা তিনি খুঁজেই পেতেন না তিনি নিজে স্বীকার করেছেন লেখাপড়া কিচ্ছু করেন না আর আমি এখানে নাকি বলা হয়েছে পিসাবদের প্রতি কিচ্ছু বলবেন না আমি কিছুই বলবো না শেখ সাহেবের একটা লাইন খেলে আমি শুনে দেব আপনি বলুন অসমাপ্ত আত্মজীবনীর সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর পৃষ্ঠা আমাদের বাঙালির মধ্যে দুইটা দিক আছে একটা হলো আমরা মুসলমান আর একটা আমরা বাঙালি পরশ্রীকাতকতা এবং বিশ্বাসগততা ঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে তারপরে একটু আগে তিনি বলতেছেন অনেক সময় দেখা গেছে একজন অশিক্ষিত লোক লম্বা কাপড় সুন্দর চেহারা ভালো দাড়ি সামান্য আরবি ফার্সি বলতে পারে বাংলাদেশে এসে পীর হয়ে গেছে বাঙালি হাজার হাজার টাকা দিয়ে একটু দোয়া পাওয়ার লোভে ভালো তাকে পয়সা পাতি দিচ্ছে আর কি ভালো করে খবর নিয়ে দেখলে দেখা যাবে এই লোকটা কলকাতার কোন ফলের দোকানের কর্মচারী অথবা ডাকাতি বা খুনের মামলার আসামি অন্ধ কুসংস্কার ও অলৌকিক বিশ্বাসও বাঙালির দুঃখের আরেকটা কারণ কোথায় যাবেন একদিকে শেখ সাহেবকে যদি ধরেন আরেকদিকে জিয়ার বংশী আলে হাদিস আপনারা যাবেন কোন দিকে আজকে আমি এই সকল কথাবার্তায় আপনাদের দৃষ্টি আকর্ষণ এই জন্যই করছি শান্ত হন ক্ষান্ত হন লেখাপড়া কোন জানার চেষ্টা করুন উইলাম হ্যান্ডার এই যে ইহুদি খ্রিস্টানদের দালাল বলছেন এত মিথ্যা কথা বলার পরে মানুষের নিকি থাকে এত হিংসা বিদ্বেষের পরে কামা প্যাকুল নারল হাতামা হিংসা মানুষের নেকি সব এমন ভাবে খেয়ে দেয় যেমন আগুন কাঠকে খেয়ে কয়লা সাই করে দেয় অমূলক হিংসা বিদ্বেষ মিথ্যা প্রচারণা কেন করেন কি নেকি হবে আখেরাতে আপনাদের আমি জানি না সম্মানিত ভাইয়েরা উইলিয়াম হান্টার লিখতেছে তৎকালীন যুগের রানীর স্ট্যাটিক্স এর প্রধান মহারানী Victoria the presence of Wahhabis in a district is standing means to all classes ওহাবিদের উপস্থিতি প্রতি ডিস্ট্রিক্টে একটা যেন সকল শ্রেণীর জন্য একটা বিপজ্জনক ব্যাপার আরো লিখতেছে যে রাজশাহী চাপাবলগঞ্জ এলাকায় রফি মোল্লারা এবং তার শীর্ষ সাংবাদিকরা আশি হাজার সৈন্যের সমাবেশ করেছে ইংরেজদের বিরুদ্ধে আল্লাহ আব্দুল্লাহ কাফি তার আহলাদিস পরিচিতির মধ্যে লিখেছেন হান্টার হলো একটা ধূর্ত লেখক না হলে তখনকার যুগের আশি হাজার সৈন্য পাবে কোথায় আট হাজার হইতে পারে মানে মিথ্যা কথা প্রশাসনকে ইংরেজরা শিখাই গেছে আর কি কিভাবে মিথ্যা কথা বলতে হয় কিভাবে রাজনৈতিক দলকে উস্কানি দিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করতে হয় তখনকার যদি আশি হাজার শূন্য সংস্কার সম্ভব তবে দেশের আহলে ইংরেজদেরকে অতিষ্ঠ করে ফেলেছিল আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর খুলে দেখুন আবুল মনসুর আহমদের যিনি বর্তমান যার বিরুদ্ধে খুব মামলা চলছে নাম কর মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক তার বাবা তিনি তার বাবা আহলে হাদিস ধানি খোলা তার নানা শ্বশুর বা দাদা শ্বশুর আশেকুল্লাহ গাজী সাহেব স্বয়ং বালাকোটের যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন গুলি লেগেছিল এক ঠেক ল্যাংরায় হাঁটছেন এটা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের প্রথম পাতাই লিখেছেন রাজনীতির হাতে করে অধ্যায়ে এ দেশের স্বাধীনতা আন্দোলনে আহলেদের অবদান নিয়ে তিনি লিখেছেন তিনি ছিলেন হোল পাকিস্তানের ক্যাবিনেট মিনিস্টার শেখ সাহেবের তার প্রাদেশিক মিনিস্টার ছিলেন তার সাথে এবং সরওয়ার্দি সাহেব যখন বাইরে যেতেন কখনো প্রধানমন্ত্রী অবস্থায় প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে যেতেন আবুল মনসুর আহমদ সাহেবকে তার দেখা আমার দেখা শিক্ষা রাজনীতির পঞ্চাশ বছরের ফার্স্ট চ্যাপ্টারে আহলান্স আন্দোলন নিয়ে এ দেশের স্বাধীনতা সার্বভৌমতার আন্দোলনে আহলাদের অবদান খ্রিস্টানদের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে আজাদির পক্ষে মুসলমানদের মুক্তির পক্ষে এই যে আমরা ভূখণ্ডটাকে ভূখণ্ডটা আমাদের মধ্যে রয়েছে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ডে আমরা মুসলিম হিসাবে শ্বাস কেটে জীবন যাপন করি এই ভূখণ্ডের স্বাধীনতার মূল আন্দোলনে আহলাজের অবদানের কথা কোন শিক্ষিত কোন জ্ঞানী যার ইতিহাস প্রসঙ্গে সামান্য ধারণা আছে তার অস্বীকার করার সামান্য কোনো অবকাশ নেই বললেই হয় নাকি আপনি বালায়দুল ইহুদের দলা খ্রিস্টান দলার দালান দলিল কি দলিল হলে জাকির নায়ক তাই পড়ে দলিল হল আহলে ইসলাম সহ খ্রিস্টানদের দালাল তার দলিল হলে জাকির নায়ক তাই পড়ে জাহেজ একজন আরবি সাহিত্যিক বিরাট আরবি সাহিত্যিক তাই মোতাজেলা ছিলেন তিনি বলছেন যে নীল নদের যোগ আছে সিন্ধু নদের সাথে মিশরের নীল নদ আর সিন্ধু নদ হলে পাকিস্তানের এখান থেকে দুই নদীর সাথে নাকি যোগাযোগ আছে নীল নদ কিন্তু উত্তর দিকে প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগর উত্তর দিক দিয়ে এইভাবে ঘেরা হয় প্রবাহিত হয় সাগরের গতিপথ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি না আমি বলছি নীল নদ হলে মিশরে সিন্ধু হলে পাকিস্তানের ওইখানে নীল নদের নাকি যোগাযোগ আছে সিন্ধু নদের সাথে প্রশ্ন করলে আর দলিল কি যার দলিল হলো সিন্ধু তো কুমির আছে নীল নদীর কুমির আছে আবু তাহের বর্ধমানী সাহেব একবার ওয়াজ করেছিলেন ব্যাল হারাম তার কারণ কি দলিল কি যে দলিল হলো মান তাসাবহা বে কওমিন ফাহুয়া যে যার সাথে মিল রাখে সে তাদেরই অন্তর্গত বেলটাকে যদি দূরের থেকে আপনি লক্ষ্য করেন তাহলে মানুষের মাথার খুলির মতো দেখা যাবে সুতরাং মানুষের মাথার খুলি খাওয়া যেরকম হারাম বেল খাওয়াও হারাম সব সব্যভাবে কমেন বাহুয়া মেন হোক বেল যদি ভাঙেন দূরের থেকে দেখলে পায়খানার মতো দেখা যায় সুতরাং পায়খানা খাওয়া হারাম বেল খাওয়া হারাম সব সব্যভাবে কমেন বাহুয়া মেন হোক বেলের যে আঠাটা একটা বৃদ্ধির মতো ওটা খাও হারাম বেল খাও হারাম দলিল পরিষ্কার ডক্টর তাই পরে সুতরাং সারা পৃথিবীর সকল খ্রিস্টানদের পোশাক পরিচ্ছদ প্রসঙ্গে আপনাদের কোনো জ্ঞান আছে আমার তো পাঞ্জাবির বিরুদ্ধে তো কিছু বলতেছেন না প আরবিতে আছে আরবেরা প উচ্চারণ করতে পারে পি আছে পাঞ্জাবি কিভাবে আরবি পোশাক হবে এটা শিখদের পোশাক পাঞ্জাবের পোশাক সব হুজুরা পাঞ্জাবি পড়তেছেন তারা শিখ হলেন না হিন্দু হলেন না আর জাকির নায়ক শার্ট প্যান্ট পরে খ্রিস্ট হয়ে গেল ওরা আলুল কিতাব যাদের মেয়ে বিয়ে করে জায়েজ আছে শিখদের মেয়ে বিয়ে করে জায়েজ আছে মুর্শিকের মেয়ে বিয়ে করে জায়েজ আছে খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যায় আছে আপনারা মোশরেকদের পোশাক করতেছেন মুসলিউদ্দিন এখানে মুসলিউদ্দিনে কিছুই বলতেছেন না আর এই টুপি ইসলামিক টুপি এটা সাদা কাপড়টা কংগ্রেসি টুপি জওহরলাল নেহরুর মাথার টুপি হুজুররা পরেন কই এই জন্য তো কাউকে হিন্দু কইতেছেন না আর ডক্টর প্যান্ট পরে উনি খ্রিস্টানদের দালাল বুদ্ধি কত জ্ঞান কত ভাইও যে দেশের যে পোশাক মাত্র কয়েকটা জিনিস নিষিদ্ধ পোশাক পুরুষ স্বর্ণরূপা পরবে না রেশমি পোশাক গায়ে দিবে না টাকনুট থাকবে না লাল পোশাক পরবে না কয়েকটা বাদ দেয়া বাকি সবকে অন্য ধর্মের ধর্মীয় পোশাক পরবে না বাকি সব কি বাকি সব জায়েজ মানে পোশাক হাজার প্রকারের পোশাক বানানো হবে তার তার কয়টা আপনি নিষেধ করবেন লক্ষ লক্ষ প্রকারের খাওয়া আছে রান্না আছে পৃথিবীতে কয়টা জায়েজের ফতোয়া দিবেন না জায়েজ বাদ দিয়ে সব জায়েজ কোরআনে আল্লাহ করেন তোমরা আসো কয়েকটা জিনিস হারাম ওই কটা আমি বলে দেবো মরা খাবা না রক্ত খাবে না ওমা অন্য পীর ফকির দরবেশের নামে যদি কিছু জবাই করা হয় ঠাকুরের নামে মূর্তির নামে সেটা খাবে না ইত্যাদি ইত্যাদি বাদ দেয়া বাকি সব কি হালাল প্রত্যেকটার পিছনে যে দলিল চাঁদ ছয় কিতাব তো দুরস্থান ছয় হাজার কিতাবে শেষ হবে না কেন পৃথিবীর খাওয়ার শেষ নাই কিন্তু এ মাদক দলিল থাকলে করতে পারবেন না হলে না বলবে যে নিষেধ নাই সুতরাং জায়েজ এবাদতের ব্যাপারে এটা চলবে না এবাদত ফিক্সড যা আছে তাই করতে হবে তার বাইরে করতে পারবেন না পোশাকের ব্যাপারে শুধু নিষেধ না থাকলেই জায়েজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি অর্থনীতি সমাজনীতির ক্ষেত্রে না নিষেধ না থাকলে সেটা জায়েজ আর এবাদতের ক্ষেত্রে নিষেধ না থাকলে জায়েজ হবে না দলিল থাকলে জায়েজ না থাকলে সেটা কি হারাম যেটা তো এক জিনিস না কায়দাটা শিখে নিন ভালো করে গায়ের জোরে আর কত কাল মূর্খ পাবলিক সরল সহজ মানুষ সেখানে একটা কিছু বলে চিৎকার তুলে দেন আর সবাই বলে ঠিক ঠিক ব্যাঠিক ব্যাঠিক আর ভাই ঠিক ব্যাঠিকের জায়গায় ধান খেত নাকি সম্মানিত ভাই বোনেরা আমি যা বলতে চাচ্ছি সেটা আমি মনের দুঃখে বলতেছি কথাগুলো মুসলিম গোটা মুসলিম জাতির অধপতনের দিকে বলছে আমাদের আহলাদিস ভাইরাও অনেকেই কাফের কাফের বলেন আমাকে বলতেছেন যে ওনারা যে ঘাড় মোসে করে এই বেদাতের পিছনে নামাজ হয় আচ্ছা তারপরে ওনারা যে খালি কপাল মোসে করে নামাজ হয় আমি সরাসরি উত্তর দিলাম না আমি বললাম দেখুন ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ ফুরাত নদীর তিলে একবার অজু করছিলেন এত সুন্দর করে হাত ধুইতেছিলেন তিনবার করে ভালো করে পুরা মাথায় এইভাবে মসে করলেন বসে করার পরে তারপর সালাত আদায় করলেন একজনে বললেন হে ইমাম আপনার তো ফটো আছে শুধু কপালে চার আঙ্গুল করলেই কি হয়ে যায় মোসে হয়ে যায় একবার ধুইলে অজু হয়ে যায় তিনবার এত সুন্দর করে ধুইলেন কেন আর পুরা মাথা যে বসে করলেন দেখো একটা হলো ফতোয়া আর একটা হলো কি তাকোয়া একবার ধুলে চলে কিন্তু ওটা তাকোয়া না কপাল বললো মোসে করা আমার ফতোয়া আছে কিন্তু এটা সুন্নতের উপর আমল হলো না এটা কোন রকম জায়েজের উপর হলো পুরা মাথা বসে করা সকল মাঝাবেই সুন্নত কাজে ফতোয়ার একটা অংশ নিয়ে যদি আমরা মহা চিৎকার করে শুয়ে দেয় তাহলে মানুষ সন্দেহ করতে আহলে শুধু ছোটখাটো মাছ আলানে খালি গুতাগুতি করে উত্তর দেওয়ার পদ্ধতি আছে সে পদ্ধতি আল্লাহর পথে আহ্বান জানাবে হেকমতের সাথে বিদ্যাবত্তার সাথে বুদ্ধিমত্তার সাথে সুন্দর আলোচনার মাধ্যমে তোমরা মানুষকে আহ্বান করবে রাজায় স্বপ্ন দেখলে একবার যে তার সব দাঁত পড়ে গেছে সব জ্যোতিষী যারা আছে যারা গেমি গণী গোপাল কা যারা আছে সবাইকে ডেকে বললেন আমি যে স্বপ্নে দেখলাম আমার সব দাঁত পড়ে গেল এর অর্থ কি প্রধানমন্ত্রী বললেন যে রাজামশয় দুঃসংবাদ আপনার খুব দ্রুত মৃত্যু হবে আমার মৃত্যু নাকি দাও ফাঁসি নিয়ে দিল ফাঁসি দ্বিতীয়টাকে জিজ্ঞাসা করছে কি হবে যে রাজা মশাই আপনার মৃত্যু সংবাদ এটা দাঁত পরা দেওয়া হলো মৃত্যু আচ্ছা এত বড় কথা নাকি আত্মীয় স্বজনের মৃত্যু হবে নিকট আত্মীয়ের মৃত্যু হবে কিছু একটা হবে আর এত বড় কথা ঘাড় কেটে দেয় একজন গোপাল ভাড়কে জিজ্ঞাসা করে আমি একটু ভুল বলেছি আর কি দাঁত পরে গেছে কি হবে যে আপনার আত্মীয়দের মৃত্যু হবে তাই নাকি আমার আত্মীয় মৃত্যু হবে ঘাড় কেটে দাও যাকে জিজ্ঞাসা করে আপনার আত্মীয়দের মৃত্যু হবে ঘাড় কেটে দাও আর একজনকে জিজ্ঞাসা করছে গোপাল লোহান মার্কা এই স্বপ্নের তাবির কি বলে রাজামশাই আপনি দীর্ঘায়ু হবেন আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে বেশি দিন আপনি বাঁচবেন রাজাকে তুমি ঠিক বলেছ ঘটনা কিন্তু একটাই কিন্তু কথা বলার মধ্যে স্টাইল পার্থক্য আছে কাদিয়ানিদের সাথে বাহাস সেরে বন্ধে আফসান আল্লাহ অমৃত শরীফ অল ইন্ডিয়া হালেদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আজকের যে জাকির নায়ক উনি একাই জাকির নায়ক না তার আগে সানাউল্লাহ অমৃতসরী খ্রিস্টানদের সাথে বহাজ করেছেন আরিয়াদের সাথে বহাজ করেছেন হিন্দুদের সাথে বহাজ করেছেন কাদিয়ানদের সাথে বহাজ করে করে পরাজিত করেছেন আহমদ দিদা খ্রিস্টানদের বিরুদ্ধে বহু ভাষণ দিয়েছেন তারপরে তিনি অনেক কিছু পেয়েছেন হঠাৎ করে একজন কিছু হয়ে যায় না আগের লাগে কাদিয়ানের সাথে বহাজ হানাফির আহম বহাজে পরাজিত হয় এখন বাধ্য হয়ে ডাকতে হলো কাকে সানাউল্লাহ অমৃতসরীকে যে তিনি বাহাসে খুব এক্সপার্ট শেখ আব্দুর রব সাহেবের মতো উনি বললেন যে আমি বাহাজ করবো তোমরা তো খালি আমাকে কাফের ফতোয়া দাও এখন ওরা যদি বইলা বসে যে কাফের সাথে আমি বাহাজ করবো না তুমি ঠিক আর মাইনা তো নিলেন তখন গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলতেছে তাকে প্রশ্ন করতেছে সানাউল্লাহ অমৃত সাহেব যে শোনো তুমি যে নবী তার প্রমাণ কি ও বলছিল কোরআন প্রমাণ আছে কোরআনে কারিমের মধ্যে ইয়াতি মিন বাদ ইসমু আহমদ ঈসা আলাইসালাম বলে গেছেন যে আমার পরে যে নবী তার নাম আহমদ আমার নাম আহমদ সুতরাং আমি নবী বুঝলেন উনি বলছেন তুমি তো কথা ঠিক বললে না তোমার নাম তো গোলাম আহমদ আহমদের গোলাম তোমার নাম তো আহমদ না বলছে যে গোলাম আহমদের গোলাম বাদ দাও কি থাকে যে আহমদ থাকে আমার নাম কি বলো যে আপনার নাম সানাউল্লাহ তাহলে সানাউল্লাহ সানা বাদ দাও কি থাকে আল্লাহ থাকে তাহলে আমি আল্লাহ বলতেছি আমি তোকে নবুয়তি দিইনি নাউজুবিল্লাহ মিন বিচক্ষণতা বিচক্ষণতা উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উত্তম পন্থায় মানুষকে ডাকতে হবে সম্মানিত ভাইরা আমার সোয়া এগারোটা বেজে গেছে হয়তো আপনাদের দূর দূরান্তরে যেতে হবে আমি সকলের জন্য যে দৃষ্টিটা আকর্ষণ করবো তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে সকলে একত্রিত হয়ে ধরো তোমরা বিশৃঙ্খল হয়ে যেও না দ্বিধা বিমুক্ত হয়ে যেও না তালা তানাজাউ ফাতাফসালু হুকুম তোমরা পরস্পর ঝগড়া দ্বন্দ্ব করো না তাহলে তোমাদের টিউবের থেকে বাতাস বেরিয়ে যাবে তোমরা দুর্বল হয়ে পড়বে সম্মানিত ভাই বোনেরা আমি সকল মত সকল দল সকল পথকে বলবো আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে একতাবদ্ধ হই আসুন আমরা পথ বন্ধ করি আসুন আমরা কোরআন এবং সহি হাদিসের আলোকে ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের শক্তি ফিরে আসবে আল্লাহ ওয়াহদুল্লাহ শরিক আল্লাহ আমাদের তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত